أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله উপস্থিত ওলামায়ে কিরাম সম্মুখপনে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মহতি মাহফিলে এসে শরিক হওয়ার তৌফিক দান করছেন মালিকের দরবারে শকর আদায় করে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি দামি সৃষ্টি মানুষ উপরের আকাশ থেকে নিচের জমিনের এর মাঝে যা দেখি আবার অনেক কিছু আছে দেখি না সব কি আর আমরা দেখি কিছু আছে খালি নাম শুনি যারা আবিষ্কার করছে সৌরজগৎ যারা আবিষ্কার করছে গেছে তাদের মুখ থেকে শুনি কিন্তু চোখে দেখিনি বাতালপুরের অসংখ্য নিয়ামতের কথা শুনি কানে চোখে দেখিনি যা বানাইছে আল্লাহ যা দেখি যা দেখি না সব কিছু আল্লাহ আমাদের সেবা করার জন্য বানাইছেন আমাদের রাখাল হিসেবে বানাইছেন সবাই আমাদের রাখাল তো কোনটা ডাইরেক্ট রাখালগিরি করে কোনটা ইনডাইরেক্ট করে ডাইরেক্ট খেদমত করে আবার একটু ঘুইরা করে আর কোনটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষ কোনটা আমি বুঝি যে আমার সেবা করতেছে কোনটা বুঝি না এতটুকুনি ব্যবধান কিন্তু সেবাই করে যেমন সাপ বিচ্ছু আল্লাহ বানাইছেন সাপ বিচ্ছুরেও কিন্তু আল্লাহ আপনার আমার অপকার করতে পারেন নাই উপকারের জন্যই বানাইছেন সুহান আল্লাহ জোরে পড়েন এক আল্লাহর অলি নদীর পার দিয়ে হাঁটতেছে নদীর পারে দেখে বড় ধরনের একটা পিচ্ছু চিন্তা করতেছেন যে পিচ্ছুটা যায় কোন জায়গায় বিচ্ছু যেদিকে যায় আল্লাহর বান্দা আল্লাহর অলি ওই দিকেই কিছু দূর যাইতে যাইতে যাই পিচ্ছুটা একেবারে লাগে দিনে নদীতে নামবো একেবারে নদীর পারে চলে গেল কিছু সময় পরে একটা কচুরি পানা ভাইসা নদীর পারে চলে এলো বিচ্ছুটা লাভ দিয়া কচুরি পানার উপরে উঠল কিছু সময় পরে নদীর আর একটা ঢের বাড়ি কচুরি পানাটারে নদীর মাঝখানে নিয়ে এলো পারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ কচুরি পানার দিকে তাকায় রয়েছে কিন্তু দেখে যে আস্তে আস্তে এটা ওই পার যায় বুজুর্গের অনুভূতি জাগলো যে আমি তো আর এই পারে দাঁড়ায় থাকলে এটার খেলা দেখতে পারবো না তাহলে একটা নৌকা বাড়ালো নৌকা ভাড়া নিয়ে এটার পিছে পিছে যায় দেখি কই যায় এটা নৌকায় চৈরা আল্লাহর অলি কচুরি পানার পিছে পিছে যায় আর কচুরি পানার দিকে তাকায় তাকায় আল্লাহর অলি চোখের পানি পেলে পেলে কানতেছে না কচুরি পানারি নিয়ে কেন চিন্তা করেন ওনার ইমান তাজা হইতেছে এটা দেখে চিন্তা করে কারণ কোন মানুষ যখন মখলুক নিয়ে চিন্তা করে তার আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে থাকে তখন আল্লাহ সম্পর্কে তার ইমান আরো বেশি মজবুত হইতে থাকে আল্লাহ এইভাবে বানাইছেন চিন্তা করলে আল্লাহর বিশ্বাস দৃঢ় হয় আর যখন কোন মানুষ আল্লাহরে নিয়েই চিন্তা করা শুরু করে তখন ও নাস্তিক হয় যেমন ইউনিভার্সিটির বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী কিছু ব্যাক কলগুলো আছে এগুলো আল্লাহরে নিয়ে চিন্তা করতে করতে নাস্তিক হয়ে গেছে ওরা যদি ওদের এই মেধাগুলা আল্লাহর ব্যাপারে কাজে না লাগায়া খালেকের সৃষ্টির ব্যাপারে কাজে লাগাইত সৃষ্টিকে নিয়ে ভাবত তাইলে আল্লাহরে আরো বেশি করে তারা চিনত সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে আমারে নিয়ে চিন্তা করার দরকার নাই আমার আকাশটা নিয়ে চিন্তা করো আমার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 অলি চিন্তা করেন আহারে আমি নৌকা পার নৌকা দিয়ে নদী পার হওয়ার জন্য নৌকার মধ্যে চললাম এই বিচ্ছুটা যদি আমার নৌকায় উঠত তাহলে আমি তারে বাড়ি দিয়ে মারতাম তাকে আমি নদী পার হইতে দিতাম না আল্লাহ এই বিচ্ছুকে নদী পার করার জন্য আমার নৌকায় উঠানোর দরকার নাই নদীর কচুরি পানাটাকেও আল্লাহ যথা বানান নাই আমি বান্দা নদী পার হতে পারি জন্যে আমার জন্য নৌকা বানাইছেন আর কচুরি পানা কি আল্লাহ বিচ্ছুর নৌকা হিসেবে বানাইছেন অযথা বানায় নাই চিন্তা কর এটা একটা কাম দিল তো আকামে বানায় নাই আল্লাহ কচুরি পানটা যেতে যেতে নদীর ওই পার গেছে বিচ্ছুটা লাভ দিয়ে কচুরি পানার ভিতর থেকে নেমে গেছে নাইমা মরুভূমির উপরে আস্তে আস্তে আগাইতেছে বহুদূর যাবার পরে একটা গাছ দেখা যায় যে গাছের ছায়ার নিচে এক আল্লাহর বান্দা ঘুমাইতেছে নেককার বান্দা মাথায় টুপি গায়ে লম্বা জামা টুপি পাগড়িটা খুইলা পাশে রাখছে মুখে দাঁড়িয়ে আছে রাখাল আর এই রাখালের ছাগলগুলা মরুভূমির উপরে ঘাস খাইতেছে বিচ্ছুটা যাইতে যাইতে রাখালের মাথার দিকে যেতেছে বুজুর্গ চিন্তা করলে আল্লাহ আমারও নদী পার করে আনছে এই বিচ্ছুরে মারবার লেগে কারণ ও তো এখন কামড় দিব তাইলে আমি একটা পাথর হাতে নিয়ে এটা মারি পাথর একটা হাতে নিয়ে বিচ্ছুটারে মারবেন তাকাইছেন তাকাই দেখে বিচ্ছু মারবো কখন এর আগেই দেখে যে সাপ একটা এই রাখালে কামড় দেওয়ার জন্য বিষধর সাপ একটা রেডি হয়ে আছে আগে থেকে দেখতে দেখতেই দেখলেন যে বিচ্ছুটা আর দেরি করলো না লাভ দিয়ে সাপের ঘাড়ে উঠে সাপের ঘাড়ে একটা কামড় বিচ্ছুতে বসায় দিল হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখা হয় বিচ্ছুর বিষ সাপের গায়ে লাগার সাথে সাথে সাপ প্যারালাইসিসের রুগী হয়ে যায় আর ও আস্তে করে কন সোহান আর একটু আস্তে কন গুণা হইতে পারে জোরে কন সোহান আল্লাহ বিচ্ছুর বিষ সাপের গায়ে লাগার সাথে সাথে সাপ প্যারালাইসিসের রুগী হয়ে যায় বাবাজিরা আমার চিন্তা করেন ওই বিচ্ছুটাকেও আল্লাহ আমার খেদমতির জন্য আপনার খেদমতির জন্য বানাইছেন কচুরি পানাটাকেও আপনার আমার খেদমতির জন্য পরোক্ষভাবে বানাইছেন কচুরি পানা দিয়া বিচ্ছুর নৌকা বানায়া বিচ্ছুরে কচুরি পানা দিয়া পার কইরা নদীর এই পার আনলেন বিচ্ছুর কামড় দিয়া রাখাল আল্লাহর গুলাম গুলামের পাশে সাপ দাঁড়ায় আছে গুলাম রে কামড় দেওয়ার জন্য বিচ্ছুর বীর দিয়া আল্লাহ সাপ রে প্যারালাইসিসের রুগী বানায়া আল্লাহ তার মখলুক তার বান্দা মানুষের খেদমত বিচ্ছুর দাঁড়ায় নিলেন সুভার আল্লাহ তাম পৃথিবী আপনার আমার গোলামি করে সেবা করে কোনটা ডাইরেক্ট করে কোনটা ইনডাইরেক্ট করে সাপ উন্নত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছে সাপের বিষ দিয়া কেমোথেরাপি ক্যান্সারের যে ঔষধ এটার জন্য সাপের বিষ কার্যকরী হয় সাপের বিষ দিয়ে এই মেডিসিন আবিষ্কার করা হয় উন্নত চিকিৎসা বিজ্ঞান ইঁদুরের ল্যাস থেকে মানুষের জটিল রোগের ঔষধ আবিষ্কার করে ইঁদুরের ল্যাস দিয়ে ইঁদুরেও সেবার জন্য মানুষ তাম পৃথিবী আপনার আমার খা দেন এ কথাটা কার কথা আল্লাহর কথা আবার নবীরও কথা নবী হাদিসে বলেন আবদুনিয়া খুলিকাত লাকুম ও আংতুম খুলিকতুম লিল আখেরা নবী বলেন তাম পৃথিবীর সবকিছু আল্লাহ তোমাদের সেবা করার জন্য বানাইছে আর তোমাদেরকে আল্লাহ আল্লাহর জান্নাত ভোগ করার জন্য বানাইছে সুবাহার পৃথিবীতে যত মাখলুক আছে কোন মাখলুকরে কিন্তু আল্লাহ জান্নাত দিব না মানুষ ছাড়া আর কাউরে দিবে না এখন সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যায় তাতে আল্লাহর শট পড়ব না জান্নাত দিতে আদম নবীর থেকে শুরু করে আর কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যায় তাতেও কি শট পড়ব জান্নাতে যেদিন আলমে আরো আহে রু হাজির করে আল্লাহ সবার সাথে কথা বলছিলেন ওই দিনই প্রত্যেকটা রুহের নামে আল্লাহ একটা করে জান্নাতও বানাইছে সুবাহ সবাই জান্নাতি হয়ে গেল আল্লাহর কোনো অসুবিধা নেই এখন কারা জান্নাতে যাবে জান্নাতে যাবে তাম দুনিয়া আমার গোলামি করে আল্লাহ বলেন ও মানুষ উপরে আকাশটা তোমার গোলামির জন্য বানাইলাম বারিশ বৃষ্টি বর্ষণ করল নিচের জমিনকে তোমার গোলাম বানাইলাম এক দানা বপন করলাম হাজার দানা উঠল তোমার বাড়ির কোনায় কাঁঠাল গাছ তোমার গোলাম বছরে বছরে তোমার কাঁঠাল দিল আম গাছটাও তোমার গোলাম বছরে বছরে তোমায় আম দিল তোমার লতা পাতা গুলা এগুলো গোলাম তোমার গরুতে খাইলো গরু তোমারে দুধ দিল তাম পৃথিবীকে তোমার গুলাম বানাইছি বান্দা এখন তুমি যদি আমার গুলাম হইতে পারো তাইলে তোমার কল্যাণ যদি তুমি আমার গুলামি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে আমার সবচেয়ে সেরা জায়গার জান্নাতটা চিরদিনের জন্য মালিক বানায় তোমার দিয়ে দিব আর যদি গোলাম না হইতে পারো মৌতের পরে দুইটা রাস্তা জান্নাত জাহান্নাম আমার গোলাম হইলে জান্নাত দিব আমার গোলাম না হইলে জাহান্নামে আবার জালাম পুরাম আমরা সবাই কোথায় যাইতে চাই আরো জোরে বলেন কই যাইতে চান সবাই জান্নাতে যাইতে চান সবাই কারা কারা চান দুনো হাত তুলেন এইভাবে তোলেন এমনি এমনি নারায় তকবীর আরো জোরে নারায় তকবীর কোরআন সুন্নার আলো নারায় তকবীর জান্নাত দিবেন কি কাজ করলে গুলামি করলে কি করলে গুলামি করলে একটা আয়াত করছি এই আয়াত থেকে ধারাবাহিক কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন গোলামি করলে আল্লাহ আমাদের জান্নাত দিবেন গুলামি এবার কাকে বলে এটা আগে শুনে বাবা নামাজ পড়ার নাম কিন্তু গুলামি নয় শুধুই মাত্র রমজানুল মুবারকে রোজা রাখার নাম কিন্তু আসল গোলামি নয় হাজ্যে বাইতুল্লাহ করার নাম আসল গোলামি নয় জাকাত প্রদানের নাম আসল গোলামি নয় আসল গোলামি কিসের নাম আসল গোলামি হইল আমাকে হায়াত নামক মহা দৌলত আল্লাহ দিয়ে তাম দুনিয়ারে আমার গোলাম মানে হায়াত দিয়া জমিনে ছাড়ছেন আমার এই হায়াতি জিন্দিগিতে আমি যদি আল্লাহর আদেশগুলা মানতে পারি আল্লাহর নিষেধ মানতে পারি এটা হলো আসল গোলামি যখন আল্লাহ নামাজ পড়তে বলছেন নামাজ পড়ার নাম গোলামি আবার কখনো কখনো আল্লাহ নামাজ পড়তে মানা করছেন নামাজ না পড়াই গোলামি রমজানুল মুবারকে দিনের বেলায় না খায়া শ্যাম সাধনা করতে আল্লাহ আদেশ করছেন দিনের বেলায় না খাওয়ার নাম গোলামি সাওয়ালের চাঁদ উঠছে এবার দিনের বেলায় না খায় থাকা হারাম ঈদের দিনে খাবার খায় আনন্দ ফুর্তি করাই আল্লাহর আদেশ রোজা না রেখা খাবার খাওয়ার না আমি আল্লাহর গোলামি আদেশ মানা নিষেধ মানা যা আদেশ করলেন এটা মানব যা নিষেধ করলেন তার থেকে বিরত থাকবো এটার নাম গোলাম মা যদি তার সন্তানকে কোনো আদেশ দেয় মায়েরাদের যদি সন্তান মানে তাহলে মা সন্তান তারপরে খুশি হয়ে যায় বাবা যদি তার সন্তানকে কোনো আদেশ দেয় বাবার আদেশ যদি সন্তান মানে তাহলে বাবা সন্তান তারপরে খুশি হয়ে যায় বড় ভাই যদি তার ছোট ভাইয়ের কোনো আদেশ দেয় বড় ভাইয়ের আদেশ যদি ছোট ভাই মানে ছোট ভাই তারপরে বড় ভাই খুশি হয়ে যায় উস্তাদ যদি শিক্ষক যদি তার ছাত্ররে কোনো আদেশ দেয় শিক্ষকের আদেশ যদি ছাত্র মানে ও ছাত্রটার পরে তার শিক্ষক খুশি হয়ে যায় আল্লাহ বলেন বান্দা আমি তোমারে কিছু আদেশ করছি কিছু নিষেধ করছি তাম পৃথিবীর মালিক আল্লাহর আদেশ যেই বান্দা মানবে আল্লাহর নিষেধ যেই বান্দা মানবে ওই বান্দার পরে তাম পৃথিবীর মালিক আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ যার পরে খুশি হয়ে যান তার জন্য জাহান নামের আগুন চিরদিনের জন্য হারাম যান এমনই আল্লাহর তিনটা আদেশ আর তিনটা নিষেধ মাখা একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি যার মধ্যে আল্লাহর তিনটি আদেশের কথা আছে আল্লাহর তিনটা নিষেধের কথা আছে আয়াতটা বড় বরকতি একটা আয়াত করছি কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এই ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াতটা পড়ছে যে আয়াতটার দাম সবচেয়ে বেশি এবং যে আয়াতের তিলাওয়াত শুই না বহু মানুষ মুসলমান হয়েছে সেটা পড়ছি আপনাদের সামনে যে আয়াত সম্পর্কে বলা হয় যে আপনার আমার নবীর কাছে যদি এই একটা আয়াতি নাজিল হইত আর কোন আয়াত যদি নাও আসত আর নবী যদি এই এক আয়াত নিয়েই উম্মতের কাছে মেহনত করতেন তাহলে মোহাম্মদী মিশন জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই একটা আয়াতই যথেষ্ট ছিল তফসিরে মাজারিতে আল্লামা সানাউল্লাহ পানি পথি রহমতুল্লাহ আলহ কথা বলছেন সোবাহান আল্লাহ বলেন আর জোরে পড়েন সোবাহান দামি আয়াত খুব দামি একটা আয়াত পড়ছি না একশো চোদ্দটা সুর আছে প্রত্যেকটা সুরারই নাম আছে নাম ছাড়া কোনো সুরা কোরআন শরীফে নাই আমরা কিন্তু নাম ছাড়া কোনো মানুষ এখানে নাই আসি একজন নাম ছাড়া কোনো সুরাও আল্লাহর কোরআনে নাই বাকারাতুন শব্দের অর্থ কি গাভী সুরতুল বাকারা মানে গাভীর সুরা এই তৈল অর্থ তাই না এই সুরার ভিতরে গাভীর একটা ঘটনা আছে এই গাভীর বর্ণনা সুরায় আছে এই জন্য সুরার নাম সুরতুল গাভী সুরতুল বাকারা তারপরের সুরা সুরায় আল ইমরান আল ইমরান মানে ইমরানের বংশ ইমরান আলাইসালাম যে পয়গম্বর ছিলেন ওই পয়গম্বরের বংশের বর্ণনা এই সুরার ভিতরে আছে এই জন্য এই সুরার নাম সুরায় আলে ইমরান তাহলে বেমি লইছে ইউসুফ আর জুলাইখা বিবির কিসা সুরায় আছে সুরার নাম সুরা ইউসুফ হজরতে মারিয়াম আলাইসালামের কাহিনী সুরার ভিতরে আছে সুরার নাম সুরায় মারিয়াম মাকড়সার কথা সুরার ভেতরে আছে এই জন্য সুরার নাম সুরায় আনকাবুত আনকাবুত মানে মাকড়সা নমল পিবিলিকা পিবিলিকার বর্ণনা সুরার ভিতরে আছে সুরার নাম সুরায় নমল আর একটু সহজে আপনাদেরকে বুঝাই যে সুরা আপনারা সবাই ছিলেন কোরআন শরীফের শেষ সুরা সুরায় নাস নাস শব্দটা সুরার ভেতরে আছে সুরার নাম সুরা নাস ঠিক তেমনি কোরআন শরীফের ষোলতম সুরা যার নাম সুরায় নহল নাহলুনের কথা সুরার ভেতরে আছে এই জন্য সুরার নাম সুরায় নহল নহলুন মানে হল মৌমাছি আপনারা সবাই মৌমাছি চিনেন পিছনের বাইরেও চিনেন মৌমাছি কামড় দিলে আরাম লাগে তারে কয় মৌমাছি তাই না তাইলে বেদ লাগে মানুষ মোটা হয়ে যায় কামড়াইলে তাড়াতাড়ি ওষুধ ছাড়া মোটা কিন্তু এটা কি খালি কামড়ায় নাকি খ্যাতমত করে মধু সংগ্রহ করে মানুষের সেবা করে এই মৌমাছির কথা সুরার ভিতরে আছে এই জন্য সুরার নাম সুরায় মৌমাছি মানে সুরায় নহল এই সুরার নব্বই নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে আর সংবাদ শোনাই সংবাদটা একটু খেয়াল করে শুনলে মনে থাকবো ভালো কোরআন শরীফ পড়া শুনি না বহু কাফের মুসলমান হয়েছে কথা তো অনেক আগে থেকে শুনছেন তাই না কিন্তু যেই আয়াতটা শুনি না সবচেয়ে বেশি কাফের মুসলমান হয়েছে ওই আয়াতটাই আপনাদের আজকে তেলাওয়াত করে শুনেছি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আমাদের আয়াতের মধ্যে তিনটা আদেশ করেন কয়টা আদেশ বাবা আরো জোরে বলেন কয়টা আদেশ মুখস্থ করে দেবেন আল্লাহ আমাদের এই আয়াতের মধ্যে তিনটা আদেশ করেন ইন্নাল্লাহ আমরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা এই তিনটা হল আল্লাহর আদেশ ওয়ানহা আল্লাহ নিষেধ করেন তিনটা আনিল ফাহশাই ওয়াল মুকারি ওয়াল বাগি তিনটা নিষেধ দেন আল্লাহ তিনটা আদেশ আল্লাহর আছে আয়াতের মধ্যে তিনটা নিষেধ আল্লাহ আমাদের দান করেছেন আবার আল্লাহ বলতেছেন বান্দা ইয়াইদুকুম আমি আল্লাহ কিন্তু তোমাদের নসিহত করতেছি ওয়াজ করতেছি এই ছয়টা যে তিনটা কথা আমার তোমরা মানবা তিনটা নিষেধ আমার মেনে চলবা আমি তিনটা আদেশ দিলাম পালন করবা তিনটা নিষেধ আমি দিলাম এই তিনটা নিষেধ থেকে তোমরা বিরত থাকবা লাল্লা কুমতা দাক্কারুন লাল্লা অর্থ দেয় নিশ্চয়তার অর্থ দেয় লাল্লা শব্দ যদি কালামুল্লার ভিতরে আসে নিশ্চয়তার অর্থ দেয় আল্লাহ বলতেছেন বান্দা আমার এই ছয়টা কথা যদি তোমরা মানতে পারো নিশ্চয়ই তোমরা চরিত্রওয়ালা আদর্শ মানুষ হয়ে যাইবা জমিনের ওপরে জান্নাতি মানুষ হিসেবে দাঁড়াইতে পারবা শুভ হান এই ছয়টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে আসে ব্যক্তি চরিত্রবান হয়ে যাবে যদি কোনো সমাজে আসে সমাজ চরিত্রওয়ালা হয়ে যাবে যদি কোনো থানায় জেলায় আসে জেলার মানুষ চরিত্রওয়ালা হয়ে যাবে যদি এ ছয়টি গুণ রাষ্ট্রের সকল মানুষের ভেতরে আসে পুরা রাষ্ট্রের উপরে আল্লাহর রহমত নাজিল হবে যদি পৃথিবীর মুসলমানদের উপরে গুণগুলো আসে এই মুসলমানদেরকে পৃথিবীর কোন কাপের মুশ্রিকে তাদেরকে পরাস্ত করতে পারবে না যেমন সাহবায়কেরামরে পারে নাই ঠিক না ঠিক করে কন সাহবায়কেরামরে পারে নাই এই চরিত্রগুলা যখন আমরা আস্তে আস্তে হারাইছি তখন আমরা ছিলাম অর্ধ জাহানের বাদশাহ আমাদের এখন হইতে হয়েছে বুশ ব্লেয়ারের গোলাম এজন্য আমাদের দাম আল্লাহর কাছে করে নিয়েছে এবার তর্জমাটা শুনেন আল্লাহ আমাদের তিনটা কাজের আদেশ করতেছেন কয়টা কাজের এক নাম্বার আল্লাহ বলেন ও মুসলমানরা ইনসাফওয়ালা হয়ে যাও কি হও ইনসাফওয়ালা হয়ে যাও এক নাম্বার আদেশ দ্বিতীয় নাম্বার আদেশ সুন্দর ব্যবহারকারী হয়ে যাও খারাপ ব্যবহার তোমার ভিতরে থাকবে না মুসলমান মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করবা ভালো আচরণ করবা মুসলমান মুসলমানের মারামারি নাই গোলাগুলি নাই কাটাকাটি নাই দলাদলি নাই পারাপারি নাই কিছু নাই মুসলমান মুসলমানের মধ্যে থাকবে মোহাব্বত আর ভালোবাসার সুন্দর আচরণ দ্বিতীয় নম্বর আদেশ আল্লাহর তোমরা সুন্দর ব্যবহারকারী হয়ে যাও এক নাম্বার ইনসাফ বলা হোক দ্বিতীয় নাম্বার সুন্দর ব্যবহার করে নেওয়ালা হোক তিন নাম্বার নিকট তোমার স্বজনদের হক আদায় করা শিখো তিনটা হল আদেশ আপনার আমার নবী তখন প্রধানমন্ত্রী মদিনাতুল মোনাওয়ালা প্রেসিডেন্ট আপনার আমার নবীর কাছে চুরির বিচার আইছে চুরি করছে কে চুরি করছে কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে আপনার আমার নবী বিচারকের আসনে বসেছেন আপনার আমার নবী ম্যাজিস্ট্রেট আপনার আমার নবী জজ বিচার করতেছেন আপনার আমার নবী কি বিচার করতেছেন চুরির বিচার পয়াগম্বরের দরবারে হাজির হয়েছে আপনার আমার নবী কোরআন শরীফ কানে খোলা মালাইছেন আয়াতে কারিমা তেলামত করছেন আপনার আমার কি বিচার করতেছেন চুরির বিচার পয়গম্বরের দরবারে হাজির হয়েছে আপনার আমার নবী কোরআন শরীফ কানে খুলে ফলাইছেন আয়াতে কারিমা তেলামত করছেন السارق والسارقة فاقطعوا أيديهما চোর পুরুষ হোক আর মহিলা হোক যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও কার আইন আরো জোরে চিল্লা এখন কার আইন আরো জোরে বলেন কার আইন একাত কাটছে যদি আবার চুরি করে তাইলে এক পাও কেটে দেব আবারও যদি চুরি করে তাহলে আর আঘাত যেটা আছে এটাও কাটে আবারও যদি চুরি করে আর একটা পাও আছে এটাও খারাপ তারপরেও যদি চুরি করে তাহলে লুহা এমনি দাঁড় করে শুলে চলে কার বিধান চোর চুরি করল ওই যে জুনায়তে বগদাদি রহমতুল্লাহ আলাই বাগদাদ শহর দিয়ে যাইতেছে দেখে একজন শুলে চড়ায় রাখছে দুই হাত নাই দুই পাও বলতেছে এটার কি হয়েছে রে কয় হুজুর চুরি করছে ওই কেমনে করলো কয় হুজুর প্রথম করছে এক হাত কাটছে আবার করছে এক পা কাটছে আবারও করছে আর এক হাত কাটছে আবারও করছে আর এক পা কাটছে হুজুর তারপরে দাঁত দিয়ে কামড় দিয়ে যখন চুরি করেছে তখন ওরে শুলে দিছে চোরের বিচার হাত কেটে দেওয়া চুরি ধরা বললে আপনার আমার নবী কোরআন খুলছেন হাত কাটবেন সাহাবায় কেরাম দেখল কুরাইশ বংশের মহিলা চুরি করছে তার যদি হাত কাটা হয় কুরাইশ বংশটা নবীর বংশ না নবী বংশের মহিলার হাত কাটা গেলে পরে তো নবী বংশের ব্যাসজ্যোতি ব্যাসজ্যোতি না তাহলে একটা কাজ করো নবী মনে হয় জানে না যে এটা কুরাইশ বংশের মহিলা একটা সুপারিশ নবীর কাছে পাঠায় দাও নবী এটা কুরাইশ বংশের মহিলা তার হাত কাটার থেকে তার একটা আঙ্গুল কেটে একটু শিথিল করলে ভালো হয় বিচার নবী আলাইসালামের কাছে সুপারিশটা নিয়ে যাবি কেডা ওই যার সাথে সম্পর্ক ভালো সে যা কার ভালো অমর ওসমান আলী তোরা যারা আছেন একজন যা আমি পারম না আপনি যান আমি পারম না আপনি যান সাহাবি খালি একজন আর একজনে দেখায় আপনি যান তো একজন আছেন একটু বুদ্ধিমান ও কয় যে আর আমরা তো বুঝি বুঝমান হয়ে সুপারিশ করলে তো সমস্যা যে কিছু বুঝে না তারে ধরে পাঠায় দেয় তাতে কোনো অসুবিধা নেই বুঝে না কে একটা মাসুম বাচ্চা টাচ্চা ধরে পাঠায় দাও যারে নবী মহাব্বত করে বাচ্চা তো আর বুঝে না আমরা যা বলে দিব খবরটা খালি যায় টপ করে বলে আসবে কারে দিবা বলে উসামারে পাঠায় দাও নবীজির পালক ছেলে হজরতে জায়দ ইবনে এসা তার ঘরে একটা নবীর নাতি হইছে নাম রাখছেন নবী উসামা এই উসামারে পাঠায় দাও উসামারে নবী খুব মোহাব্বত করে নবীর নাতি তো নাতি দেয় দাদার কানে কানে বলে এলে কোনো অসুবিধা নেই পালক ছেলে কিন্তু পালক ছেলে কেমনে হয়েছে হাদিদাতুল কুবরার চাচা তো ভাই চারটা গোলাম বাজার থেকে কিনছেন হজরতে খাদিজার দরবারে সেবারে খাদিজা চারটা গোলাম বাজার থেকে কিনে আনছি আমার এরাদা আমার নিয়তে একটা গোলাম আপনারে আমি হাদিয়া দিব চারজন আপনার সামনে দাঁড় করাই দিলাম এর মধ্যে যারা আপনার পছন্দ হয় ওইটা আপনার আপনি নিয়ে যান হাদিজাতুল কুবরা চারটা গোলাম দ্বারা রয়েছে কিন্তু হজরতে জায়দের চেহারা দিয়েছেই ওনার পছন্দ হয়েছে যে জায়দ ছেলেটা ভদ্র ছেলে হবে চেহারা দেখলে ভদ্র অভদ্র চেনা যায় না চেহারা দেখলে ভালো মানুষ চেনা যায় খারাপও চেনা যায় ভদ্রও চেনা যায় অভদ্রও চেনা যায় খাদিজাতুল কুবরা জায়দ ইবনে হারেসার মাথায় হাত দিয়ে বলে ভাইজান আমি এই যে এই ছেলেটার দিলাম এটা নাম কি তোর আমার নাম জায়দ ইবনে এসা আমার বাবার নাম হারেসা রাতের বেলা আমার পয়া পয়গম্বর বাড়িতে আসেন আমার পয়াগম্বরের কাছে যা বলে পয়াগম্বর আপনার জন্য একটা হাদিয়া আছে পয়াগম্বর আমার কাছে একটা গোলাম হাদিয়ার ছিল গোলাম দিয়ে আমি কি করব ও পয়াগম্বর একটা গোলাম আমার কাছে হাতিয়া আসছে পয়াগম্বর আমি আমার গোলামটা আপনারে হাতিয়ে দিয়ে দিলাম এই যে নেন জাহেদরে আপনারে হাতিয়ে দিয়ে দিলাম এখন থেকে সফরে আর আপনি একা চলবেন না জায়দ আপনার সাথে থাকবে এই জায়দ আপনার খেদমত করবে সুবাহান আল্লাহ এই ছেলে তারে পয়গম্বর খুব বেশি মহব্বত করেন পাইপের মাটিতে যেদিন দাওয়াত দিতে গেছিলেন ওদিন ওই জায়দের সাথে নিয়ে গেছিলেন আপনার আমার নবীর কষ্টের সফর হল মোট দুইটা কয়টা একটা হলো তাইফের মাটির সফর আপনার আমার নবীর বড় কষ্টের সফর আর একটা হলো হিজরতের সফর আপনার আমার নবীর বড় কষ্টের সফর তাইফের জমিনে আপনার আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য যেদিন গেছিলেন তাইফের কাফের ছেলেরা চার পাঁচ থেকে আপনার আমার নবীনে গেরাও করে ধরছে শিলা বৃষ্টির মতো পাথর মারছে হজরতে সাহেব বলেন আমার নবীর গায়ের নরম চামড়া সিদ্র পাথর গুলা নবীর গায়ের মধ্যে পয়সা পয়সা গেছে হজরতে সাহেব নিজের আঙ্গুল দিয়ে যেখান থেকে পাথরের কণাটা শোনা দেয় ওখান থেকে রক্তের স্রোত নবীর গায়ের থেকে বের হয় একবার দুইবার না তিন তিনবার আপনার আমার পয়গম্বর ব্যবসায় জমিয়ে পড়ছেন ছেলেরা আবার পাগল বলে তারপরে আবার চার পাহাড় থেকে পাথর মানছেন হজরত সাহেব বলছেন ও তাইকের ছেলেরা আমার নবীর আর পাথর মাইর না আর আঘাত করো না তাইফের ছেলেরা রে আমি জায়দ আমার দেহটা পাইতে দিলাম যতবার মন চায় আমার পাথর মার এই লোকটারে আর তোমরা পাথরের আঘাত দিও না এই হল কষ্টের সফরের সাথী হজরতে যায় নবীর প্রেমের সাগরে ডুব পয়াকম্বরের ছেলে হয়েছেন জায়দের ঘরে একটা ছেলে হয়েছে নাম ওসামা নবী ও জায়দের চেয়ে বেশি মহব্বত করেন বুকে লন নবী উসামারে গোলামের ছেলে রাখালের ছেলে কিন্তু পয়গম্বর তারে বুকে নিয়ে ঘুমায় সাহাবা একরাম হজরত সামারে পাঠায় দিল সামার যাও তোমার নানার কাছে দাদার কাছে একটা খবর বলে আসো যেই মহিলার চুরির বিচার তোমার দাদার দরবারে গেছে ওটা হলো কুরাইশ বংশের মহিলা যদি হাত কাটা হয় তাহলে বংশের ইজ্জত নষ্ট হয়ে যাবে তুমি যা বলে আসো পয়গম্বর যেন পুরাট বংশের মহিলা হিসেবে তার বিচারটা একটু শিথিল করেন উসামা ছোট মানুষ বুঝে নাই হাজরত উসামা নবীর কাছে চলে গেছে যে কেমনে বসছে আপনার আমার নবীর পেটের উপরে যায় দুই পা দুই দিক দিয়ে আছে পেটের উপরে বসছে যে নবী হেলান দিয়ে বসা এইখানে যায় বসছে নাতির এরকম করে না দাদা হজরত উসামার মাথাটা নবীজির ঘাড়ের উপরে আছে মুখটা নবীর কানের দিকে ফিরানো কোনো কথা বললে কেউ আর শুনব বুঝতেছেন এইবার যদি কোনো কথা বলে দেয় কেউ শুনবে এমন মহব্বতের লোককে সুপারিশ করলেন দাদা যে বিচারটা আসছে এটা কুরাজ বংশের বিচার এটা সহজ করলে বংশের ইজ্জত বাঁচে এটারে বলে ইনসা আপনার আমার নবী বসা ছিলেন লাভ দিয়ে দাঁড়ায় গেছেন আপনার আমার নবীর কপালে রক্ত জমা বেঁধে গেছে আপনার আমার নবীর চেহারা লাল হয়ে গেছে পয়াগম্বরের গলার আওয়াজ বড় হয়ে গেছে বলতেছেন সাহবাকেরাম একটা কোরআন বংশের মহিলা চুরি করছে এজন্য তোমরা আমার কাছে সুপারিশ করলা আর আল্লাহর কসম আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের কন্যার হাত কাইতে আমি চুরির বিচার করতাম নিজের হাতে করতাম সোভান এছাড়া বলে ইনসাফ এটা আল্লাহর আদেশ আল্লাহ বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো ব্যক্তি জীবনের যাররা পরিমাণ আমল থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল জায়গায় ইনসাফ আনয়ন করো শান্তিতে থাকবা চরিত্র ভালো ইনসাফ হয়ে যাও জালেম হবা না এক দানার জুলুম করা যাইব না সাহাবায় গ্রাম এক মুসলমানের বাগানের খেজুরের বিচিটা পর্যন্ত না বলে নিজের বাগানে নেয় নাই সুবাহান আল্লাহ আসতে না জোরে কন আরো জোরে সবাই মিলে চিল্লা কন সুবাহান আল্লাহ এটা সাহাবাই কেরামের চরিত্র আমরা পরেরটা মাইরা দুইরা যত খাইতে পারে তত হে ভালো মানুষ এক নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করো এক নাম্বার কি দ্বিতীয় নম্বর ওয়াল এহসান আল্লাহ বলেন সুন্দর আচরণ ভালো ব্যবহার প্রতিষ্ঠা করো কি ব্যবহার ভালো আচরণ ভালো ব্যবহার প্রতিষ্ঠা করতে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন তার মানে কি ভালো ব্যবহার কারে কয় ভালো ব্যবহার হলে একজন আর একজনের সাথে দেখা হলে মুখ ফিরায় রাখা গরিব মানুষ কাছে এলে বিরক্ত হওয়া নাকি কথা একটু কালো মানুষ যদি পাশে এসে গেইসা বসে তাহলে একটু দূরে সরে বসে ভালো অথবা কারো অকল্যাণ চাওয়া খারাপ ব্যবহার একজন আর একজন রে সালাম দেওয়া হইলো ভালো একজন আর একজন রে খবর নেওয়া ভাই আপনি কেমন আছেন আপনার গরিব তাই গিয়েছি আপনার শরীরটা ভালো ভাই পাশাপাশি বাড়ি আপনি জমিদার সাপ আর সে রিক্সাওয়ালা তাই কিনছি দেখা হইলে হাইসা কথা বলে জিজ্ঞাসা করা ভাইজান কেমন আছে ভালো দেখা হইলে সালাম দেওয়া সালাম আলাইকুম একেবারে এমপি সাহেব এমপি গিরিতে পাশ করছে যে কেউ এখন আর সালাম দিব না আগে তো সবাই দেয় সালাম দিচ্ছে এটা কিন্তু ইনসাফ সুন্দর ব্যবহার সুন্দর ব্যবহার হইল ধনী হাইটা যাবে গরিবরে সালাম দিতে দিতে যাইব নেতা হাইটা যাইব সাধারণ মানুষরে সালাম দিতে দিতে যাইব প্রজা হাইতে আসবে নেতাদের সালাম দিবে শ্বশুর জামাই রে দিব জামাই শ্বশুর রে দিব দুটাই চলবে দুটাই ভালো ব্যবহার ভিক্ষুকরাও সালাম দেওয়া লাগবো জিজ্ঞাসা করা লাগবো ভাই আপনি কেমন আছেন আমরা এটা পারি না আমরা পারি উল্টাটা সালাম তো নাই উপকারও তো করি না আমরা সাহবাহিকেরাম উপকার করছেন একজন আর একজনের নিজে না খায় আরেকজনকে খাওয়াইছেন সাহাবায় গ্রাম আর আমরা যদি দেখি যে কেউ ভালো চলে তাহলে আমাদের শরীরে জ্বালাপালা ধরে খেপা ধরি আমরা আমাদের সাথে ভালো আচরণ করে পাশাপাশি বাড়ি পাশাপাশি দুইজনের বাড়ি কিন্তু বছরের পর বছর কথা বলে না এমন মুসলমান আমাদের দেশে আসে একই চার স্টলে বসে চা খায় একজন ঢুকলে আরেকজন বাইরে আসে আছে না ভালো ব্যাপার হইল এমনকি যে বাইরে যায় চিন্তা করে ও মরিয়া যেতে পারে না তাও আমি একটু শান্তি এরকম চিন্তা করি যে কি ইচ্ছা আছে এক বেটা দেওয়ার এ স্বপ্নে দেখছে দেও দেও আইসা কইছে হয় হ্যাঁ, কিছু নিবি নিব না মানে দিলে তো নিবই দিলে সারা গেলা তবে শর্ত আছে শর্ত হল তোরে যদি একটা দিই পাশের বাড়িওয়ালারে দুইটা দিব ওই যে আব্দুর রহিম যার হাতে তোর কাইজে নিবি ওরে দেখতেই আমি পারি না ওরে দুইটা দিব আমার একা দিব আমার লাগবো না এরকম যাও গে সকালবেলায় বিবিরে বলছে বিবি পায়া ধন হারাইছে এসে ওকে ওই দিতে চাইছিল কিন্তু যে আমাকে যার হাতে কাইজা আমাকে একটা দিলে ওরে দুইটা দিবার চাই এই জন্য নেই নেই দিবি আবার সালা এটা তুমি কি করলে ওর নয় দুইটা আশা এলো তাহলে তো আমার একটাই তো অন্তত চাইতে যার লেগে করি চুরি হেই কয় ওর ভাবলাম তুমি বেজার হইবে আর ওহের বাড়ি দুইটা এলে তুমি আবার রাখতাম আমার পূর্বে রুহুল আমিন ভাই কইছে না দিদির কথা না শুনলে তো বেজার দিদির কথা তো সবাই শুনে কে না শুনে বর্তমানে তো কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো পুরুষরা মহিলাদের কথায় চলে এটা সবচেয়ে বড় আলামত কারণ আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের ঘর পর্যন্ত সবই হেরা হেরা ঠিক আছে ওই যে এক রাজায় কইছে উজির রে উজির আমার রাজ্যের লোকেরা কার কথায় চলে রে আমার কথা শোনেনি আমি যে এদের জন্য এত কিছু করি উজির আছে একটু পাজি টাইপের ও কয় আপনার কথায় পশুটাও চলে না সব যার যার বিবির কথায় চলে এখন অন্য জগৎ এখন আগের জমানা নাই সবার বাড়িতে বাড়িতে রাজা আর নেতা আছে আপনার এমানার দরকার থাকে রাজা গেছে কি ভাই কি রে কয় সারা জিন্দিগি যাদের জন্য ব্যয় করলাম তারা নাকি কেউ আমার কথা শুনে না রাজায় কইছে তাই একটা সমাবেশ ডাকো পরীক্ষা করবো কে আমার কথায় চলে আর কে অন্যের কথায় চলে যে আমার কথায় চলে আমি তার সাথে আছি যে আমার কথা শুনে না আমি তার সাথে নাই উজির একটা সমাবেশ ডাক দিছে সমাবেশের মধ্যে বৈশা রাজা মশাই বক্তব্য দিতেছে কি বক্তব্য বলতেছে সম্মানিত আমার প্রজামণ্ডলী আমি আপনাদের জন্য ব্রিজ করলাম আপনাদের জন্য কালভার্ট করলাম আপনাদের জন্য মুক্তমঞ্চ নির্মাণ করলাম আপনাদের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিলাম আপনাদের জন্য এটা করলাম সেটা করলাম আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না অন্যের কথায় চলেন তাহলে যারা আমার কথায় চলেন না আমি তাদের সাথে নাই তাই যারা আমার কথায় চলেন তারা ডান দিকে যান আর যারা বিবির কথায় চলেন তারা বাম দিকে যান সামনে যা ছিল সবটি বাম দিকে গেছে একজনের ডাইরে একজন নাক বরাবর বসে রয়েছে ও সরে টরে না ও ডান দিকেও যায় না বাম দিকেও যায় না রাজা কইছে তুই একদিকে যা এই কয় মাপ চাই বাড়ির থেকে যখন আসি তখন কইছে রাজার কথায় কোনো দিকে গেলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে বেলায় দেবে আমি কোনো দিকে যাবো না বর্তমান সমাজ হয়ে গেছে অনেকটা এই টাইপের শুনবেন না আবার বিবি বলতেছে ধর তুমি এটা একটা কাম করলা হেরে নয় দুইটা দিছিল ঠিক না তোমার তো একটা দিত তুমি নিটা তা তো জানি না তুমি খুশি হইলে নি অসুবিধা কি তবে আমার ভাল লাগে না অত দুশ্মন ওরে দেখলি আমার রাগ দেবে ওই তাতে কি হ্যাঁ, তোমার একটাই গোসাই হোক তারপরের দিন আবার দেখছে নিবি আজকা ওই নিমু আমার একটা ছাগল দাও তাহলে কিন্তু ওই যে যার সাথে ঝগড়া ওরে দুইটা দিল ঠিক আছে দেও দিছে যা চায় এর একটা দেয় ওরে দুইটা দেয় অনেক দিন পরে আবার এসে জিজ্ঞেস করছে তুমি আজকে কিছু নিবা কয় যাই নিলাম তাই তো হেরে দুইটা দুইটা দিলাম কয় তাইলে তুমি একটা কাম করো আজকে তোমার তোমার কাছে কিছু আমি নিব না আজকে তুমি মেহরবানি করে আমার একটা জিনিস লয়ে যাও কি ভাই তুমি যাওয়ার সময় আমার একটা চোখ কানা করে নিয়ে যাও যাওয়ার সময় ওর দুইটা নিয়ে যাও কোলায় ও ভাই যান আপনি আওয়ামী লীগ করতে পারেন কোনো অসুবিধা নাই আপনি বিএনপির সমর্থক হইতে পারেন কোনো অসুবিধা নাই রাজনৈতিক দর্শনে আপনি জাতীয় পার্টি করতে পারেন কোনো অসুবিধা নাই রাজনীতি করা আপনার স্বাধীনতা আপনার অধিকার আপনি যা সৎ করেন কোনো অসুবিধা নাই আপনি ইসলামী যে কোনো দল করেন কোনো অসুবিধা নাই কিন্তু ভাই একটা কথা মনে রাখতে হবে ভাই রাজনৈতিক দর্শনে ভিন্ন হইতে পারেন গুড়া কিন্তু সবার এক সবাই কিন্তু মুসলমানের সন্তান সবাই কিন্তু কালেমাওয়ালা এক সিলওয়ালা মানুষ পুলিশে পুলিশে সিল এক জন্য মারামারি করে না আর্মি আর্মির সিল লেখা এক আছে মারামারি করে না বিডিআর বিডিআর সিল এক মারামারি নাই কাটাকাটি নাই হিন্দু খ্রিস্টান এক ওরা সবাই মারামারি নাই আপনি আমি মুসলমান সবার কিন্তু খতনার সিল লাগানো আছে ছোট্টবেলায় বাপ মায় মুসলমানি করা ইব্রাহিম একটা সিল আপনার আমার মধ্যে লাগায় দিছে তুই ইব্রাহিমের সন্তান মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল আমাদের বাপ এক বাবা ইব্রাহিমের সন্তান সবাই মুসলমান কবরে যাওয়ার সময় সবার জন্য তিন কাফন মহিলার পাঁচ কাফন সবাই এক বাপের সন্তান মুসলমান হয়ে এক বাবার সন্তানে মারামারি কাটাকাটি এটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলেন ওয়াল এহসান এক বাপের সন্তান ভাই ভাইয়ের সাথে সুন্দর আচরণ করবা ভালো ব্যবহার করবা উত্তম ব্যবহার করবা এক ভাই আর এক বাইরে দেখা হইলে সালাম দিবা সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আপনার শরীরটা তো ভালো এতটুকু ভালো ব্যবহার ভাই ভাইয়ের সাথে করবা তিরমিজি শরীফের আদিস মুসলমান বাবাজিরা তিরমিজি শরীফের আদিস আপনার আমার পয়গম্বর বলেন মুসলমান কোন মুসলমান যদি এক মুসলমানের সাথে একবার ভালো ব্যবহার করে সারা দিনে একবার এক মুসলমান এক মুসলমানের সাথে ভালো ব্যবহার করছেন একটা ভালো ব্যবহারের দাম আল্লাহর কাছে এত বেশি একবার এক কালমাওয়ালা আর এক কালমাওয়ালার সাথে ভালো ব্যবহার করলে পৃথিবীর মালিক আল্লাহ খুশি হয়া রাত ভর তাহাজ পড়ার সব আমল না আমার মধ্যে উঠায় দেয় আরো জোরে চিল্লা এখন সোবাহার এটা হলো ভালো ব্যবহার ও যুবক ভাইরা কিসের মারামারি দলাদলি ব্যালট পেপারে সিল ভিন্ন হইতে পারে চরিত্রের সিল এক সবাই মুসলমান এই জন্য মুসলমানে মুসলমানে মারামারি নাই একটা ছোট্ট একটা ঘটনা শুনেই তারপরে বাকি তর্জমাটুকুন করে ফেলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে সাড়ে তিনশত মাইল দূরে এক যুবকের বাড়ি যুবক যাইব মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিছে সাড়ে তিনশত মাইল মরুভূমির পথ পাড়ি দিতে হবে পাথর পিচ্ছিল পথ বন্দুরগিরি পথ পাহাড়ি অঞ্চল মরুভূমির রোদ্রের ভিতরে পার হয়ে সাড়ে তিন শত মাইল পার হইলে তারপরে মদিনা এত দূরে তার বাড়ি মানে। আগের জামানার রাস্তাঘাট তো খারাপ ছিল সাড়ে তিনশো মাইল যাইতে অনেক সময় সপ্তাহ পর সপ্তাহ লেগে যেত পাহাড়ি এরিয়া বিশ্রাম নিত আবার যেত আবার বিশ্রাম নিত আবার যেত মরুভূমি তো রোদ্রের বেলায় চলা যেত না রাত্রে চলতো যদ্দুর আগায় রাত্রে আমদাগুন্তা আর মরুভূমিতে চললেই ক্লান্ত হয়ে যেত অল্প সময় এই নৌজন যুবক এক যুবক সাড়ে তিনশো মাইল দূর থেকে মদিনায় যাত্রা আরম্ভ করছে মোটামুটি দেড়শো মাইল চলে গেছে অর্ধেক রাস্তার বেশি অতিক্রম করছে প্রায় দিনের বেলায় খুব ক্লান্ত হয়ে গেছে দিনে সফর করে তো মনে মনে একটা খেজুরের বাগান তালাশ করতেছে যদি খেজুর গাছের ছায়া পাওয়া যায় তাহলে বাগানে নিরাপদে একটু ঘুমাইলাম সামনে যাই দেখে একটা খেজুরের বাগান ভিতরে ঢুকে আর নিজের উঠটা খেজুর গাছের গোড়ায় বান্ধা নিজে ছায়ার মধ্যে ঘুমাইছে ক্লান্ত মানুষ শুইতে দেরি হয়েছে ঘুমাইতে আর দেরি হয়নি কিন্তু এই উটটা খেজুর গাছের গোড়ার থেকে ছুটে গেছে দুর্বল বাদন হয়েছিল ছুটে হাঁটাহাঁটি করতেছে উট এমন জায়গা দিয়ে হাঁটতেছে যে জায়গায় চারা বুনছে চারা খেজুর গাছের চারা চাষ করতেছে যেখানে ওইখান দিয়ে উঠ হাঁটা শুরু করছে খেজুরের বাগানের মালিক ক্ষিপ্ত হয়ে গেছে বুড়া মানুষ লাঠি বর দিয়ে বর দিয়ে হাঁটে এই বেচারা আইসা চারার ভিতরে সে যায় তো আর ওটা আনতে পারে না এই জন্য এদিক থেকে ঢিল মারতেছে ঢিলটা এত জোরে একটা ঢিল মারছে একটা চুক্কা পাথর মারছে যে মাথার হাড়ের ভিতরে লেগে হাড় ফাইতে ছিদ্র হয়ে গেছে তো উটের মাথা দিয়ে রক্ত বাইরে হইতে হইতে এক পর্যায়ে উটটা রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে মুসাফির যুবক খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আইসা চোখে পড়ছে ঘুম ভাঙে গেছে ঘুম ভাঙে থেকে উট নাই এমনি ক্ষুধার্থ আবার মুসাফির মাথা তো এমনি অনেকগুলা দিয়ে গরম আবার মুসাফির মাথা তো এমনি অনেকগুলা দিয়ে গরম খিদা লাগলে মাথা গরম হয় না না খাওয়া দেহ একে তো রাগ আবার মুসাফিরের চিন্তা যে এই মরুভূমির বালি কেমনে যাবো উঠ কই গেল খুঁজতে খুঁজতে যায় দেখে যে বাগানের এক কোনায় চারা গাছ বপন করছে তার পাশেই উটটা রক্তকরণ অবস্থায় মারা গেছে কে মারল এক বুড়া চাচা বসে আছে চাচা মিয়া স্মরণ মনা মুসলমান সেও মুসলমান চাচা বলে ফেলছে যে আমি আমি মেরে ফেলাইছি রাগের মাতালে আর নিজের কন্ট্রোল রাখতে পারে নাই রাগের মাতালে আর নিজের কন্ট্রোল রাখতে পারে নাই চাষারে ইমন পিটেন পিটাইছে পিটানি খায় চাষাও এক পর্যায়ে অজ্ঞান হয়ে চাষা দুর্বল মানুষ চাষাও মারাইছে কিন্তু মুসলমান যদি কোনো অপরাধ করে তাহলে মুসলমানের অনুসূচনা আসা চাই বউ তালাক দেওয়ার পরে যেমন অনুসূচনা আসে আহারে কি করলাম তখন হুজুর রেজে কয় হালাল করে দেন হালাল করে হ্যাঁ এখন হালাল করে ও তো এরকম ঠিক মানুষ মারার পরে হুসাইছে এটা কি করলাম তাকে হাসনের ময়দানে খুনি হয়ে দাঁড়া মোল্লার কাছে ভয় এসেছে খুন করে আর যায় না দাঁড়ায় রয়েছে বিকাল বেলায় বুড়ার দুই সন্তান খেজুরের বাগানে আসছে বাবার সন্ধানে বাবার লাশটা পরে আছে পাশে একটা মরাউট দেখা যায় নওজওয়ান এক মুসাফির যুবক পাশে দাঁড়ায় রয়েছে দুই সন্তান এসে রেখে বলে এ নওজওয়ান যুবক জানো কি আমাদের পিতারে কে মারল যুবক বলে আমি মুসাফির আমি মেরে ফেলছি আমি মুসলমান তুমি মারছো আবার দাঁড়ায় রয়েছ পালাও নাই তুমি বলেন না মাথা গরম রাগের অবস্থায় মারে ফেলছি আমি তো আসামি হয়ে গেছি ভাই যান তোমরাও তো মনে হয় মুসলমান আমি তোমাদের হাতে ধরা দিয়ে দিলাম আমি তোমার তোমাদের বাবার খুনি আমি সুতরাং ভাই শরীর আদালতে চলে যাই আমি খুনি আমার খুনের বিচার হয়ে যা দুনিয়ায় অপরাধের শাস্তিটা দুনিয়ায় পাওয়া যায় ভাইরে দুনিয়ার আদালতে এখন যাইবার চাই এখান থেকে পালায়ন কইরা আল্লাহর দরবারে হাসরের ময়দানে খুনি হিসাবে দাঁড়াতে চাই না বাপ হারায় গেছে যুবক দুইটাও তো খেপা নৌজওয়ানকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছে খলিফাতুল মুসলিমিন হজরত উমরে ফারুক আচ্ছা বিচার দিয়ে দিল খলিফাতুল মুসলিমিন বিচার করলেন তোমার উঠ মারছে তোমার একটা উঠ দিয়ে দিলেই তো হইতো তুমি মানুষ কেন মানলা হাতের বদলা হাত পায়ের বদলা পা নাকের বদলা নাক কানের বদলা কান জানের বদলা জান খুন করছো খুনের বদলা তোমার গলা কাটা যাবে জাল্লাদকে আদেশ করা হইল আদেশ কার্যকর করা হোক ফাঁসির কাজটি দিয়ে দাও খলিফাতুল মুসলিম নজওয়ান যুবককে ডেকে বলে মরার পূর্বে আপনার কি কোনো মনের বাসনা আছে বলেন পুরা করা হবে নজান যুবক দেখে বলে আমি মুসাফির আমার মনের একটা শেষ তামান্না আছে জানি না ওটা পুরা হবে কিনা বলে কি বলে আমার বাড়ির থেকেও বহু দূরে এক ইহুদির বাড়ি আমি ব্যবসার জন্য ওই দূরে গিয়েছিলাম ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা বাকি মাল বাড়িতে ফিরছিলাম ইহুদিরে মালের টাকাগুলা ইহুদিরে দেওয়া হয় নাই ওই ইহুদির বাড়ি আমার বাড়ির কেউ চিনে না ইহুদি আমার বাড়ি চিনে না মুসলমান হিসাবে বিশ্বাস করে আমার মাল সম্পদ বাকি দিছিল ও খলিফুল মুসলিমিন আমি যদি এই ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জীবন মুসলমানদেরকে উদ্ধার বলে গালি দিবে আমি আমার ভয় পাইতেছি না আমি মুসলমান জাতির ভবিষ্যতের ভয় পাই আমি মুসলমান হয়ে যদি ঋণ পরিশোধ না করি তাইলে এই ইহুদি সারা জনম মুসলমানদেরকে পরের হক নষ্ট করে খায় এই কথা বলে বলে গালি দিবে এজন্যে আমারে যদি একটু সুযোগ দিতেন ঋণ পরিশোধ করে আসার কয়েকদিনের ছুটি দিতেন তাহলে আমি যে একটু ঋণটা পরিশোধ করে আসতাম তারপরে বিচার হলে শান্তিতে বলে যেতে পারতাম খলিফাতুল মুসলিমিন বলেন দুই চারজন মানুষ তোমার সাথে পাঠানো সম্ভব না কারণ দুই চারজন তোমার বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজন যে তাদেরকে ফেরত পাঠাইবো এটাও তো গ্যারান্টি নেই তুমি এক আর দশ দশজনে মিলে আমার তিন লোকরে মেরে ফেলাই দিলে হে আর তিন খুন জোড়া হইল আর তোমার সাথে যে এই মুহূর্তে বিশ পঁচিশ জনের কাফেলা পাঠাই দিব এটাও সম্ভব নয় কারণ সাহাবায়কেরাম এখন যুদ্ধের ময়দানে দলে দলে মুসলমানরা জাগায় জাগায় আছে সুতরাং একটা প্রসেস আছে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ছুটি পাওয়া যাইতে পারে সেটা হলো তুমি তোমার পক্ষ থেকে তোমার একজন আত্মীয়রে আমাদের কাছে আমানত রাখো তুমি যদি না আসো আর ওই দুই যুবক যদি বিচার দাবি করে তাহলে তোমার জায়গায় তোমার আত্মীয়রে জবাই দিন তুমি যা বিচার করবা ঋণ পরিশোধ করবা আর যদি তুমি নির্ধারিত সময় চলে আসো তাহলে তোমার আত্মীয়রে ছেড়ে দিলাম তোমার বিচার করে তোমার ছেড়ে দিলাম কথাটা যুক্তিসঙ্গত নৌজওয়ান যুবক দেখে বলে খলিফাতুল মুসলিমিন আমি একজন অপরিচিত যুবক মদিনার এই মদিনায় আমার কোনো ভাই নাই এই মদিনায় আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই ও খলিফাতুল মুসলিমিন আমার বাপ যদি মদিনায় থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইতেন আমার মা যদি মদিনায় থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হইতেন মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকত জোরের ভাই চাইতো না আমি ভাই ঋণ রাইকা কবরে যায় আমার ভাই আমার জিম্মাদার হইত আমার কোন আত্মীয় স্বজন মদিনায় নাই সুতরাং আমার কোন জিম্মাদারও আমি পাবো না তালাশ করে তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলান খলিফাতুল মুসলিমিন আদেশ করলেন কার্যকর করো ঠিক এমন সময় পয়গম্বরের একজন সাহাবি দুইটা হাত তুলে ডেকে বলে থামুন ও খলিফাতুল মুসলিমিন আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম আমার ভাইকে ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য যিনি হাত তুলেছেন তার নাম হজরতে আবু জার জিফারি রাজি আল্লাহ আনহু সাধারণ সাবি নয় যিনি পয়গম্বরের খাদেম ছিলেন حضرت بوزر واری حضرت بوزر واری خادر خدمت میں زندگی بھر نہ بنایا اپنا گھر নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাবি দুইটা হাত পিলা ডেকে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকত তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই রক্তের বন্ধনের দরকার নাই কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে সোহার আল্লাহ জোরে কন আর জোরে চিল্লা এখন সোহার আল্লাহ আমি আমার ভাইয়ের জিম্মাদার আমার ভাইরে ঋণ পরিশোধের জন্য ছুটি দেওয়া দেন আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম খলিফতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লেখলেন আমার নতুন করে যা যুবক তোমার এক মাসের ছুটি দিলাম আরবি মাসের প্রথম শুক্রবারে জুমান নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা যদি তুমি মদিনায় জুমান নামাজের পরেও না আসো তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু জার গিফারিরে মৃত্যুদণ্ড প্রদান করা হবে নৌজন যুবক ঋণ পরিশোধের জন্যে যাত্রা আরম্ভ করল নিজের বাড়ির দিকে খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে দুইজন তাদের নায়িকা বললেন আপনারাও চলে যান আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন জুমার নামাজের পরে নৌজন যুবক যদি ফেরত না আসে তাহলে আবু জর্রে গোলাকাইটা হইলেও আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে নৌজওয়ান যুবক বাড়িতে চলে গেছে বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে ঋণ পরিশোধ করে নৌজওয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে দ্রুতগামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা মার কাছে যা বলে মা গো মা ও মা আমি তোমার সন্তান মারে তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা হয়ে দাঁড়াও মাগো জীবন ভর তুমি আমার সেবা করছ আমি তোমার কোন সেবা যত্ন করতে পারি নাই মা বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি আবার আইছি মা গো আজকে একটা বিদায় নিবার চাই মা এটা জিন্দির সার বিদায় মা গো তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা মা গো দুধের দাবিটা মাফ করে দিও আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্যে মা আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দিগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও মা তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও তোমার সন্তান আর কোনদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না মা বাবার কাছে যা কয় বাবা গো ও বাবা দেন ওই বুকটা একটু দেন কত বুকের মধ্যে শোয়া রাখছেন বাবা বুকটা একটু দেন জিন্দগির শেষ বারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগা যায় বাবা গো আমার বিচার হইব মদিনায় পিতামাতার কাছ থেকে জিন্দগির শেষ বিদায় নিয়ে নজন যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে এদিক দিয়া মসজিদের নবীতে জুমার নামাজে রাজান হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ মদিনা আসে নাই খালিফাতুল মুসলিমিন হজরত উমর পত্রবাহক পাঠা দিয়েছেন আবু জহরকে বাড়ির বাড়িতে আবু জহর জীবনের শেষ জুমার নামাজ পড়াইবার লাইগা মসজিদের অমিতায় সাজান আপনার জিন্দিগির শেষ জুমা আজকে মদিনায় হইতে পারে আপনার ভাই যদি ফেরত না আসে তাহলে আপনার ভয়ের জায়গায় আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হবে হজরত আবু জার গিফারি জিন্দিগির শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে খলিফাতুল মুসলিম জুমার নামাজের ইমামতি করেছেন সালাম ফিরাইছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমের বিচারকেরা শুনে বসছেন নৌজন দুই যুবক দুই ভাই এসা বাবার হত্যার মামলা বিচার দাবি করছে খলিফাতুল মুসলিমের আদেশ প্রয়োগ করলেন জল্লাদ রে খলিফার চোখ দিয়া ঝর্নার মতো পানির ফুটা গড়ায় গড়ায় পড়তেছে একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ বলা হইল জল্লাদ আবুজার কিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক এ শব্দটা মদিরার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরো মদিনায় কান্নার রল পড়ে গেছে কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাবি নয় বড় দামি সাবি আবু জার গিফারি এমন একজন সাবি হজরত জিব্রাইল আলাইসালাম আপনার আমার নবীর কাছে আসছে আয়সা বলে পয়াগম্বর ওই যে চাদর মুড়ে দিয়ে হাইটা যায় আপনার সাহাবি আবু জর নবী বলেন জিব্রাইল আমার সাহাবি আবু জরনে আপনি কেমন করে চিনেন জিব্রাইল বলে পয়গম্বর আপনার সাবি আবু জর্রে শুধুই মাত্র আমি জিব্রাইল চিনি তা নয় আকাশে আল্লাহর যত ফিরিস্তার আছে আসমানের সকল ফিরিস্তার আপনার সাবি আবু জাররে চিনে দুইটা কারণে আকাশের ফিরিস্তা আবু জর গিফারিরে চিনে দুই কারণে এক নাম্বার লি সিগারি আলা নফসিহি নিজের নিজে খুব ছোট মনে করে মনে করে আল্লাহ যদি জাহান নামে দিবার লেগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে আর একটা কারণ হল লিকাসাতি তিলাওয়াতি সুরাতুল ইখলাস সুরা এখলাস নামে একটা সুরা আছে যা তিনবার পড়লে খতবের সব জমা করা হয় কলহু আল্লাহর সুরা এমন একটা সুরা যা তিনবার পড়লে খতম কোরআন শরীফের সব হয় আবুজার এই সুরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমল নামায় এত খতমের সব আছে যা অন্য কোন মানুষের আমল নামায় নাই সুবাহাল আল্লাহ মদিনার লোকেরা কান্দে নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরপতি মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে মদিনার সবাই কানতেছে কিন্তু একজন হাসে হজরত আবু জার কিফানি হাসতেছেন লোকেরা বলে আবুজার তুমি হাসো কেন হাসো আবুজার বলে তোমরা কেন কান্দ কান্দ না আমি আমার নবীর সফাত কিনতেছি আজকে সফাত খরিদ করতেছি আমার নবীর হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে আমার পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্যে বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া কালেমাওয়ালার বাসায় এসে দাঁড়ায় যাবে যে পয়াগম্বর একজন কালেমাওয়ালার জন্যে বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিবেন আমি সেই পয়াগম্বরের একজন কালেমাওয়ালার জন্যে জান বিলাইতে পারতেছি এই ভালোবাসাটাও তো হাসরের কঠিন ময়দানে আমাকে আমার পয়গম্বরের হাতের সাফাতের কাছে নিয়ে যাইতে পারে সোবাহান আল্লাহ আবু জাহাল গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জল্লাদ আগাইতেছে সুরিটা নিয়া জল্লাদ এক কদম আগায় তো দুই কদম পিছায় জীবনে কোনদিন এই বিচারালয়ে কারো বিচার করার সময় জল্লাদের চোখ দিয়া পানি পড়তে দেখা যায় নাই আবুজার গিফারি সামনে জল্লাদ যায় আর চোখের পানি ফেলে কান্দে কারণ এতদিন বিচারের মঞ্চে আসামিরে উঠাইত আজকে একটা জান্নাতি সার্টিফিকেট ওরা মানুষটি উঠাইছে ঠিক এমন সময় একজন দেখে মানে জল্লাদ থামো ও খলিফাতুল মুসলিম অপেক্ষা করেন ওই যে নজর করে তাকায় দেখেন মদিনার বালু ঝড় উড়াকে যেন মদিনায় আসতেছে একটু অপেক্ষা করেন কে আসে মদিনায় বালু ঝড় উড়াকে কে যেন আসে একটু অপেক্ষা করেন সকলে অপেক্ষা করল নৌজওয়ান যুবক ধুলা মাখা অবস্থায় ওলা কেশ পাগল বেশে এসে মদিনায় ঢুকছে ঘোড়ার পিঠ থেকে লাফায় নাই বা খরিফাতুল খলিফাতুল এর সামনে যায় দাঁড়াইছে দাঁড়ায় ডেকে বলে ও গো খলিফাতুল মুসলিমিন রাস্তায় ঘোড়ার জিন পোষ ভাঙা গেছিল এজন্য দেরি হয়ে গেছে তাছাড়া নির্ধারিত সময়ে আসতাম খলিফা গো পবিত্র হয়ে কবরে যাইবার চাই কুড়ি হয়ে যাইবার চাই না এই জন্য সাড়ে তো মাইল দূর থেকে ঘোরা দৌড়ায় আসছি পাক হইবার জন্য আমার ওই নির্দোষ আবুজার বাইরে নামা আমি পাপির গলায় পাপির শাস্তি দাতা চাপায় দেন খলিফাতুল মুসলিমিন হাজরতে উমরে ফারুক নজয়ান যুবক কানে জড়ায় ধরছে কপালের মধ্যে চুমা খাইতেছে আর বলতেছে শোনা যুবক যেই লোকটা সাড়ে তিনশো মাইল দূর থেকে পাক হয়ে কবরে যাওয়ার জন্য খুনের সাজা গলায় নিতে ঘুরা দৌড়ায় মনে আসতে পারে তারে পাক পবিত্র করার জন্য গলা কাটার দরকার নাই তারে তো আল্লাহ বহু আগেই পবিত্র জান্নাতি মানুষের খাতায় তার নাম উঠায় দিছে কিন্তু ইসলামের বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে এক পবিত্র মানুষে নামায় আর একজন পবিত্র মানুষে উঠাইতেছে জল্লাদ মদিনায় কান্নার রোল পড়ছে ঠিক এমন সময় আরো দুইজন মানুষ দাঁড়ায় বলতেছে খলিফাতুল মুসলিমিন যেই নজন যুবক সাড়ে তিনশত মাইল দূর থেকে পবিত্র হইবার জন্য মদিনা আসতে পারে সে কোনদিন ইচ্ছা কইরা মানুষ মারতে পারে না ও খলিফাতুল মুসলিমিন আমরা ওই দুই যুবক যারা বাবার হত্যার বিচার আপনার কাছে দিয়া আমাদের এই মুসলমান বাইরে ফাঁসির আদালতে দিয়া গেছিলাম ও খলিফা আজকে একটা নতুন দরখাস্ত করতেছি খলিফা গো বাপের হত্যার বিচার ক্ষমা করে দিলাম ওই জায়গার থেকে বাইরে নামা দেন বুকে করে আপন ভাই বানায় নিজের বাড়ি নিয়ে যায় এটা হল মুসলমান মুসলমানের ভালোবাসা আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এজন্য আল্লাহর তিনটা দেশ এক নম্বর ইনসাফওয়ালা হও দ্বিতীয় নাম্বার ভালো আচরণওয়ালা হও সুন্দর ব্যবহারওয়ালা হও একজন আর একজনের জন্য জানের জান হয়ে যাও যদি মোহাব্বত আমাদের মধ্যে থাকত সারা পৃথিবীর মুসলমানরা যদি একজন আর একজন ভালোবাসতাম আল্লাহর কসম করে বলতে পারি ওই লাল চামড়ার কুকুররা আপনার আমার পয়গম্বরের ব্যঙ্গ চিত্র আইকে আপনাকে ব্যাস যদি করতে পারত না ঠিক না ব্যা ঠিক ধরে আসুন এ রবিউল আউ্বাল মাসে পয়গম্বরের মহাব্বত ভেতরে আইনা পয়গম্বরী যে সকল দায়িত্ব পয়গম্বর রেখে গেছেন এগুলোর রক্ষণাবেক্ষণ আমরাই করতে পারি পয়গম্বরের উম্মতেরা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রহমান রহিম নামে নিয়েছি গো আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা আল্লাহ আজকের মহতি ওয়াজ ও দোয়া মাহফিলে বসে মধ্যরাত্রি গড়ায় গেছে আল্লাহ গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নার আলোচনা তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি ওলামা একরাম আলোচনা করেছেন গভীর রাত্রিতে তোমার দরবারে কাঙ্গাল ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায় ধরছি আল্লাহ আজকের আয়োজন তুমি মেহরবানি করে কবল মঞ্জুর করে নাও ইয়াল্লাহ মতের দিনে আমাদের কষ্ট দিও না আমাদের সবার জবানে জারি করে দিও W W W dot A L M O D I M A Al Madina dot com